আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে এমন মিথ্যা কসম করে যার দ্বারা মাল প্রাপ্ত হয় সে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট অতপর আল্লাহ তালা উক্ত বর্ণনার সমর্থনে আয়াত নাজিল করেন অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে হতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব সুরা আল ইমরান আয়াত নম্বর সাতাত্তর অতপর আশাস ইবনু কায়স রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আমাদের নিকট বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন আবু আব্দুর রহমান রহমতুল্লা আলহি তোমাদের কি হাদিস শুনিয়েছেন আমরা তার বর্ণিত হাদিসটি তাকে শোনালাম তিনি বললেন তিনি অর্থাৎ ইবনু মাসুদ ঠিকই বলেছেন আমার ব্যাপারেই আয়াতটি নাজিল হয়েছে কিছু একটা নিয়ে আমার সঙ্গে এক ইয়াহুদি ব্যক্তির বিবাদ ছিল আমরা উভয় নবী সাল্লাহ সাল্লামের নিকট আমাদের বিবাদ উত্থাপন করলাম তখন তিনি বললেন তোমাকে দুজন সাক্ষী পেশ করতে হবে অথবা তাকে কসম করতে হবে তখন আমি বললাম তবে তো সে মিথ্যা কসম করতে কোনো দ্বিধা করবে না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন কেউ যদি এমন কসম করে যার দ্বারা মাল প্রাপ্ত হয় এবং সে যদি উক্ত ব্যাপারে মিথ্যাচারী হয় তাহলে কিয়ামতের দিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন অতপর আল্লাহ তালা এ বর্ণনার সমর্থনে আয়াত নাজিল করেন কথা বলে তিনি এই আয়াতটি তিলওয়াত করলেন